আওয়াল মাস চলতেছে গত জমাতেও আমি এ বিষয়ে আরজ করতেছিলাম আজকেও ইনশাআল্লাহ ওই বিষয়ের উপরে আলোচনা হবে আমরা মুসলমান হিসেবে প্রত্যেকে দাবিদার এবং এটা আমাদের ইমানের দাবিও বটে যে আমরা আল্লাহকে মোহাব্বত করি আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মোহাব্বত করি এই দুই মহাব্বত আমাদের সব কিছুর উপরে আরো অনেক কিছুকে আমরা মহাব্বত করি বিবি বাচ্চা পিতা মাতা মাল দৌলত গাড়ি বাড়ি এগুলোকেও আমরা মহাব্বত করি এবং আল্লাহ নিষেধ করেন নাই বিবি বাচ্চাকে মহাব্বত করতে নিষেধ করেন নাই মাল ও দৌলতকে মহাব্বত করতে নিষেধ করেন নাই কারণ যদি এগুলোর মহাব্বত না থাকত তাহলে কেউ এর জন্য মেহনত করত না এবং এটা হেফাজত করত না সেক্ষেত্রে দুনিয়াতে চলা আখরাতের কাজ করা আমাদের জন্য কঠিন হয়ে গেছে দুনিয়াতে চলতে গেলে এবং আখরাতের কাজ করতে গেলে কম বেশি মালের প্রয়োজন আছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যেমন জানের হেফাজত করা এটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন আমাদের মালের হেফাজত করা ফরজ করে দিয়েছেন মালকে হেফাজত করতে হবে উনি মাল নষ্ট করবেন পরিষ্কার নিষেধ বুখারি শরীফের হাদিস নাহা রসুল্লাহ সাল্লাম আন ইজাতিল মাল মাল নষ্ট করতে কঠোরভাবে নিষেধ করে দিয়েছে আল্লাহ নিয়ামত কাজে লাগাইতে হবে এইটা দিয়ে আল্লাহকে খুশি করতে হবে জান্নাত খরিদ করতে হবে নষ্ট করার জন্য না বা আপনি এমন ভাবে রাখলেন যেভাবে রাখা চোরকে চুরি করার জন্য দাওয়াত দেওয়া আপনার জন্য এটা না যায় মাল এমন ভাবে রাখতেন যে জানালায় ঝুলাই রাখতেন দামি একটা জিনিস পাঁচ হাজার টাকার একটা শাল চুরি হয়ে গেল এর জন্য আপনি আমি গুণাগার হব চুরি হয়ে গেছে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু গুণাগার আপনি এখানে রাখলেন কেন যেখানে চোরের নজর পড়ে এবং এটা দেখার পরে তার লোভ লাগে হেফাজত করেন নাই এর জন্য গোনা হবে হ্যাঁ জন্য মালকে সেফ ভাবে রাখতে বলা হয়েছে আলমারিতে রাখছেন দেখে ওপেন খোলা রাখছেন চুরি হয়ে গেল আপনি গুণাগার হন জানের হেফাজত মালের হেফাজত জরুরি এই জন্য আপনাকে বলে নাই যে জুতা গেটে রেখে আসেন হাতিতে পাওয়া যায় জুতার তলা দেখো পরিষ্কার করে নাও নিয়ে তোমার দুই পায়ের মাঝখানে রাখো ওই জামানা তো বাক্স ছিল না দুই পায়ের মাঝখানে সবাই জুতা রাখত ওখানে রাখলে আপনি যখন নাকি তাসা হতে বসবেন তো কোনো ডিস্টার্ব হবে না ওখানে পায়ের নিচে একটা খালি জায়গা থাকে তাসাউদে বসার পরে পায়ের এই জায়গার ভিতরে একটা খালি জায়গা থাকে হাদিসে পাওয়া যায় এইখানে জুতা রাখো অনেকে সেজদার জায়গায় রাখে যে মাথা লাগে জুতার সাথে মনে হয় জুতাকে সেজা করতেছে নওয়াজ এই জন্য আমার শায়েক বীর মুর্শিদ সার্বে হুজুর বলছেন বক্সের মধ্যে রাখো এবং সেটা হয়তো একটা হাইট বেশি দাও অথবা ঢাকনা দাও যাতে এরকম না হয় যে আগন্তক মনে করতেছে যে জুতাগুলো আমাকে ইস্তেকবাল জানাইতেছে এই জুতাগুলো আমাকে স্বাগতম জানাইতেছে এরকম যেন মনে না হয় সে দুটাই সুরত বক্সগুলো একটু হাইট হইতে হবে অথবা ধাক্কা সিস্টেম উৎসাহ করে জুতা রাখবে আবার ডেকে দিবে হয় কাপড়ের ব্যাগের মধ্যে ভরে নিজের পায়ের সামনে রাখতে হবে সর্ব অবস্থায় কাপড়ের ব্যাগের মধ্যে ভরাটা উত্তম তাহলে আমার জুতার কোনো ধুলা মসজিদের মধ্যে পড়ল না এটা আমরা ইচ্ছা করলে খুব সহজে চালু করতে পারি দু পাঁচ টাকার একটা ব্যাগ বানাইতে কারোরই কষ্ট হবে না এর মধ্যে ভরে সীতাটা টান দিলেন মুখটা লেগে গেল এখন আপনি এনে বক্সের মধ্যে রাখেন নিজের পায়ের কাছে রাখেন আমার বলার উদ্দেশ্য যে এইটা পর্যন্ত হাদিসে হেফাজত করতে বলা হয়েছে কেমন হেফাজত করতে হবে যদি আপনি দেখেন যে জোরে জুতা চোরে লয়ে দিতে আল্লাহ বলতেছেন নামাজ ছাড়ো আমার নামাজ ছেড়ে দাও জুতা রক্ষা করো মালের হেফাজতের কি পরিমাণ তাকিদ করা হয়েছে যে আল্লাহ করতেছেন নামাজ ছেড়ে দাও জুতা রক্ষা করো ইসলামের জান মালের হেফাজত কত জরুরি জুতা রক্ষা করতে গেছি তো ফের নামাজ পড়বে আল্লাহ এক হাত দিতে পাওয়া যায় যে নিজের মাল হেফাজত করতে যায় ডাকাতের সাথে মোকাবেলা করতে যায় এক লোক মারা গেল হাদিসে বলা হয়েছে সে শহীদ হয়ে গেল মাল রক্ষা করে আল্লাহ তাকে দায়িত্ব দিচ্ছিল মান কুতিলা দুনা মালিহি হওয়া শহীদ মান কুতিলা দুনা মালিহি যে মাল রক্ষা করার জন্য কতল হয়ে গেল হওয়া শহীদ এবং কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত যেটা যার উপরে কোন আয়াত নেই পুরা এক পৃষ্ঠা ব্যাপী একটা আয়াত এই আয়াতটা কি ব্যাপারে মাল রক্ষা করার ব্যাপারে আমাদের একটা টাকা নষ্ট হয়ে যাক এটা আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য মাল রক্ষা করার জন্য ওখানে আল্লাহ বলছেন যে কোনো লেনদেন নগদ হইতেছে না নগদ হলে আর দরকার নেই ওতে লেখো সাক্ষী রাখো লেখো সাক্ষী রাখো সুরায় বাকারা শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠা সুরা বাকারা জানে শেষ হয়ে গেল যে পৃষ্ঠায় তার আগের পৃষ্ঠা একটা আয়াত দিয়ে এক পৃষ্ঠা সে আয়াতে কি আছে কি আছে যে কোনো বাকি লেনদেন করো তোমার ছেলের সাথে করো যার সাথে করো বাকি যদি হয়ে থাকে লেখো এবং সাক্ষী রাখো আল্লাহ রাবুল আলমিন বান্দাকে কি পরিমাণ মোহাম্মত করেন তার একটা টাকা নষ্ট হয়ে যাক এটা আল্লাহ বরদাস করেন নাই এত বড় আয়াত নাজল করছে ওলামা কেরাম লিখছে যে এই আয়াত দ্বারা সবচেয়ে বেশি আশা করা যায় যে আল্লাহ কোনো না কোনো বাহানায় যে দিনের পথে চলতে চেষ্টা করে তাকে মাফ করে দিবেন কারণ যে আল্লাহ তার একটা টাকা রক্ষা করার জন্য সবচেয়ে বড় আয়াত নাজল করছেন তার একটা টাকা বাঁচানোর জন্য তা আল্লাহ ওই লোকটাকে বাঁচানোর জন্য কোনো ফিকির করবেন না খালি তার টাকা বাঁচানোর ফিকির করলেন এটা হয় আসল কি বলে যে আল্লাহ বান্দার প্রতি এত দয়াশীল সে আল্লাহ বান্দাকে রক্ষা করার জন্য কোন অশিলা খুঁজবেন না আসরে ময়দানে অবশ্য চেলা খুঁজবেন সেদিন হাক্কানে ওলামায় কেরামের সাথে মোহাম্মত সবচেয়ে কাজে আসবে সবচেয়ে ওদিন বেশি কাজে আসবে নিজের ইবাদত বন্দীগীতে তো কাজে আসবে ওলামায় কেরামের মোহাম্মত কেন আল্লাহ রসুল একটা কথা বলে রাখছেন আলমার উ মাহামান আহাব্বা দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে তার সাথে তার হাসর হবে যদিও তার আমল ওই যাকে মহাব্বত করত তার বরাবর না তার অর্ধেকও না তার কোয়াটারও না এইটা আল্লাহ দেখবেন না এর সাথে মোহাম্মত ছিল দুনিয়াতে উঠা বসা করছে ইমান যেহেতু আছে বেশ তো সে তার সাথে উঠা বসা করবে হাদিসের মধ্যে আসছে এই হাদিসটা যেদিন নবী করিম সাল্লাহ সাল্লাম শোনাইলেন সাহাবা কেরামের ভিতরে খুশির বন্যা বয়ে গেল খুশির বন্যা বয়ে গেল তারা এটা নিয়েই প্রেশান ছিল দুনিয়াতে তো যখনই মনে চায় রসুল্লাহকে এক নজর দেখতে চলে আসি এসে দেখি কিন্তু বেহেস্তে কি হবে সেখানে আল্লাহ রসুল থাকবেন কোন বেহেস্তে কত উঠে আর আমরা তো যাইতে পারিও তা আমরা তো থাকবো একটু ডাউন ক্লাসের বেশ তাহলে আমি ওখানে যাবো কেমনে দেখা করতে বেহেস্টে যাওয়ার পরে তো আমার দিল চাবে আল্লাহ রসুলকে দেখতে কি হবে আমার তখন ওনারা সকলে এই ব্যাপারটা নিয়ে একটা মন কষ্টের মধ্যে ছিলেন আল্লাহ তো বান্দার হালাত জানেন জেনে ওই রকম অহি পাঠান আজকাল সাহবাগেরাম দিলের মধ্যে কোনটা নিয়ে পেরেশানি কোনটা নিয়ে দুঃখ ওটা দূর করে দাও আল্লাহ ঠিক ওই জামানায় আল্লাহ রসুলের মুখ দিয়ে এলান করাই দিলেন আপনি এলান করে দেন আল মার উ মান মার উ মানে মানুষ মা মানে সাথে থাকবে মান মানে ওই ব্যক্তির আহাব্বা যাকে সে ভালোবাসে প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তির সাথে থাকবে হাসরের ময়দানে যাকে সে দুনিয়াতে ভালোবাসত এই হাদিস শুনে সাহাবাইকার সব প্রেশারি ভুলে গেল যে না তাহলে আমরা জান্নাতে যাওয়ার পরও রসুলের মজলিসে বসতে পারবো হ্যাঁ রসুলকে দেখতে পারবো তাহলে আমাদের আর কোনো প্রেশারি নেই সেটা আমরা রসুলকে মহাব্বত করি এবং রসুল আমাদেরকে যেভাবে বলছেন মালের মোহাব্বত করো আমরা করি বিবিকে মোহাম্মত করো করি করতে হবে তবে এটা বলেছেন সব কিছুর মোহাম্মত দ্বিতীয় নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মত প্রথম নম্বরে এই সিরিয়ালটাও ঠিক রাখো সবকিছু মহাব্বত করো কিন্তু সিরিয়াল আছে আমার এখানে আল্লাহ আল্লাহ রসুলটা এক নম্বরে রাখো আর বিবি বাচ্চা বাপ মা যা আছে দ্বিতীয় নম্বরে রাখো কি অর্থ অর্থ এই যে তাদের বৈধ দাবি দেওয়া তোমার সাধ্য অনুযায়ী পূরণ করো সেটা আল্লাহ না করুক তারা যদি এমন কোন দাবি জানায় সেটা আল্লাহ আল্লাহ রসুল এলাও করে নাই অনুমতি দেয় নাই এইরকম একটা দাবি করে বসছে এখন কি হবে এরকম যত জায়গায় হবে টক্কর লাগবে বিবি বাচ্চার মহাব্বত এর দাবি একরকম আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের দাবি আর রকম তো কোরআন হাদিস যে এই ক্ষেত্রে তোমাকে পরীক্ষায় পাশ করতে হবে আল্লাহ আল্লাহ রসুলটাকে প্রাধান্য দিবা আর তাদেরকে বুঝাই দেবা তাদেরটাকে পূরণ করে আল্লাহ আল্লাহ রসুলকে বুঝাই দেবা এটা রাস্তা না তাদেরটা পূরণ করে আপনি আল্লাহ কাছে কৈফিয়ত দিলেন আল্লাহরে বুঝাইতে চেষ্টা করলেন না আল্লাহ তো যা বলার বলে দিছে আল্লাহকে বোঝানোর কিছু নেই আল্লাহটা ঠিক রাখতে হবে রেখে কাকে বুঝাইতে হবে বিবি বাচ্চাটা বুঝাইতে হবে বাচ্চা শাহজাহান কত বড় বাচ্চা ছিল কিন্তু কোনো আলেম ছিল না তার বিবি একবার একটা উল্টা দাবি করলো যারা কোরআন হাদিসের খেলাফ বাচ্চা শাহজান পরিষ্কার বলে দিল তার বিবিকে তোমার দুই টুকরা গোষ্ঠের কারণে আমি আল্লাহকে নারাজ করতে পারিনি তোমার দুই টুকরা গোষ্ঠের কারণে আমি আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না বাপ করো আমাকে বাদশাহ বেগমকে বলে দিল অথচ তাদের বেগম তো কত ঊর্ধ্বের বাংলায় বলে রাজ্য চালায় রাজা আর রাজাকে চালায় রানী রাজ্য চালায় রাজা আর রাজাকে চালায় কে রানী সেই রানীকে বলে দিল তোমার দুই টুকরা কষ্টের কারণে আল্লাহকে নারাজ করতে পারবো না অন্য কিছু বলো আল্লাহ সেদিনকে তার একটা ঘটনা পড়তেছিলাম আমাদের জামানার ঘটনা দুই বন্ধু ছিল একজন ছিল জিদ্দা আর একজন ছিল রিয়াদ রিয়াদের বন্ধু ছেলে পেলেদের দাবি দাবির মুখে দাবির মুখে ত্যাক্ত বিরক্ত হয়ে টেলিভিশন কিনে দিচ্ছে টেলিভিশন কিনে নিছে এর কিছুদিন পরে তার মৃত্যু হয়ে গেছে দুনিয়াতে চলে গেছে মৃত্যুর কিছুদিন পরে তার জিদ্দাতে যে বন্ধু থাকত এই বন্ধু স্বপ্নে দেখতেছে তার ওই বন্ধুর খুব আজাব হইতেছে সাপ বিচ্ছু চতুর্দিক দিয়ে দংশন করত আর ওই বন্ধু এই জিদ্দার বন্ধুকে খুব কাকুতি মিনতি করে বলতেছে দেখো আমার বিবি বাচ্চার কথায় বিরক্ত হয়ে আমি টেলিভিশন কিনে দিয়েছিলাম ওরা যত আনন্দ ফুর্তি করতেছে আরাম আনন্দ আমার তত আজাব হইতেছে কবরে তুমি আল্লাহ রাস্তায় তাদেরকে বুঝায় এটা বন্ধ করার ব্যবস্থা করো এই ছাড়া আমার আর কোন উপায় নেই তো কিতাবে লিখছে উনি এ ঘটনা বয়ান করছেন কুতবুল আলম হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আমি এখন যে ঘটনা আপনাদেরকে শোনাই দিছি ফাজাইলে তবলিক যে কিতাব আপনারা পড়েন এই কিতাব যিনি লিখছেন উনি বয়ান করছেন এই ঘটনা উনি আমার শায়কের উস্তাদ ফকরুল আলম জাকারিয়া রহমতুল্লাহ আমার পীর মুর্শিদের উস্তাদ আমার শায়ক ওনার কাছে বুখারি বস উনি ঘটনা বাইন এই বন্ধু কানতে কানতে রেয়াদ করছে যে পুরা স্বপ্ন তাদেরকে শুনেছি আমি স্বপ্নে তোমাদের আব্বার এই অবস্থা দেখছি যে আজহাবে উনি অস্থির হয়ে গেছেন তোমাদের টেলিভিশনের কারণে এই স্বপ্ন শুনে ওরাও কানতে আরম্ভ করছে অনেকক্ষণ কানছে এবং ওই লোকের বড় ছেলে তাৎক্ষণিক ভাবে ওটিকে ভেঙ্গে ফেলে দিয়েছে ওই বন্ধু এরপর ওই বন্ধু জিদ্দার বন্ধু আবার স্বপ্ন দেখছে তার বন্ধু উনি ভালো মানুষ ছিলেন খুব নামাজি দিন তার এই বিবি বাচ্চার চক্করে পড়ে একটা অন্যায় করে ফেলছিল ও যখন বাদ হয়ে গেছে আল্লাহ ওনাকে খুব আরামে রাখে ওনার শুক্রিয়া জানালে বন্ধু তোমার শুক্রিয়া তুমি আমাকে আজাবতে বাঁচার ব্যবস্থা করে দিচ্ছ আমরা বুঝি না আমরা যে এগুলো করতেছি আমাদের এই কাজের কারণে আমাদের বাপ্পার কত কঠিন আজাব হয়েছে তারা আমাদেরকে লেখাপড়া শিখাইছে মাথার ঘাম পায় ফেলছে আজকে আমরা তাদের আজাবের কারণ হয়ে গেছি তো বলতেছিলাম আল্লাহ মাল দৌলত তো মহব্বত করতে গেছেন আর আল্লাহ রসুলকেও মহব্বত করতে বলেছেন কিন্তু তিনি একটা সিরিয়াল বানিয়েছেন ওটা উপরে থাকবে এটা নিচে থাকবে এটার দাবি দেওয়া যদি আল্লাহ রসুলের শরিয়াতের গন্ডের মধ্যে পড়ে ঠিক আছে পূরণ করো মেনে নাও তোমার তৌফিক থাকলে কিন্তু তাদের শরিয়াতের বাইরে হলে এটা পূরণ করতে পারবে না সেটা আমাদেরকে এইভাবে মিলায় চলতে হবে তাদেরকেও মহাব্বত করতে হবে আবার আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে এবং সেটাও মহব্বতের তরিকা আছে কিতাবে লিখছে আমার প্রিয় মুর্শিদ নকল করছেন কথাটা যে আল্লাহ আল্লাহ রসুলকে ওনাদের শরিয়াত মতো মহব্বত করা এটা হল ওনাদেরকে মহব্বত করা আল্লাহকে মহব্বত করবে রসুলকে মহব্বত করবে আশেখা রসুল হবে ঠিক আছে কিন্তু এটা কিভাবে হইতে হবে শরীয়ত মতো হইলে রসুলের মহব্বত হবে আল্লাহর মহব্বত হবে আর যদি রসুলকে মহব্বত করা আপনার মর্জি মতো হয় আল্লাহ আল্লাহ রসুলের মর্জি মতো যদি হয় তাদের মহব্বতটা তাহলে আপনাকে আশেখা রসুল বলা হবে আর আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করতে দেন তাদের মর্জি মতো না আল্লাহ রসুলের মর্জি মতো না আপনার বুঝ মতো আপনার মর্জি মতো এটা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত হবে না এইটার নাম বেদাত এইটার নাম হারাম এইটার নাম শিরিক আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত চান আপনি কোন সন্দেহ নেই কিন্তু আপনার বুঝ মতো রসুলের বুঝ মতো না রসলের মর্জি মতো না আপনার মর্জি মতো আপনাদের খুব ভালো লাগতেছে বারো তারিখ মিছিল বের করলে আপনার দিলটা খুশিতে ভরে যেতেছে রসুলের জন্য কি আমি আবেগটা দেখাইলাম আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু রসুল বলে যান না এই কথা এইটার নামই বেদাত এটা হারাম রসুলের মহাপাতে হঠাৎ দাঁড়ায় গেলেন এ নবী সালাম আলাইকে তিনি এ নবী পড়তে বলে নাই দাঁড়াইতে বলে নাই তো মহাব্বত তো করলেন আপনার মর্জি মতো আপনার বুঝ মতো রসুলের বুঝ মতো করলেন না এটির নামই বেদাত এটি হারাম এটি সেরেক সেরেক হ্যাঁ পাবলিকের হ্যাঁ, বোঝানো যায় পাবলিকের বোঝানো যায় এই জন্য এক আলমের কেসা শুনছে বুঝাইতে পারে না না হুজুর করতে হবে কেম ঠিক আছে একদিন মিলাদ পড়ে ঈশার নামাজ পড়ে হজর পর্যন্ত ক্যাম্প হজর নামাজ পর্যন্ত ক্যাম্প করছে লোকদের সব কোমর ব্যথা হয়ে কেউ হুমড়ি খেয়ে পড়ছে কেউ চিত হয়ে পড়ছে পরে মাপছে চাইছেন দূর এত লম্বা কিয়াম আমরা পারবো না আপনি কিয়াম মাফ করেন এতদিন বোঝাইতে পারে নাই তাহলে উল্টা হুজুরের কাছে মাফ চাইছি আপনি বসে বসে পড়ায় কি আপনি করছেন এই এসকের রসুল আমরা পারব না ইসার বরাতে নিয়ে ভজর পর্যন্ত তো কেন কেমন তো রসুলের মহাব্বত ফজর থেকে মগ্র ঈশা ঈশা থেকে ফজর মতো রসুলের মহাব্বতে কেয়াম তাহলে আল্লাহর জন্য আল্লাহর জন্য লাগবে না কেয়াম আল্লাহ যেন ফজরতে নেই মগরে পর্যন্ত ক্যাম করতে হবে মানে আল্লাহটা কম হয়ে গেলে আর এক বেয়াদবি রসুলের চাইতে আল্লাহটা কম হয়ে যায় রসুলের জন্য কতটুকু ক্যাম্প করলেন আল্লাহ জন্য তার তো লম্বা ক্যাম্প করতে হবে এই শুনছি একজনের ঘটনা আর এক হুজুরের ঘটনা শুনছি উনিও ক্যাম্প করতেন লম্বা ক্যাম্প কিন্তু উনি ক্যাম্প করছেন রুকুর মতো করে আমরা নামাজে রুকু করি না এটা রুকু করে কয়েক ঘন্টা ক্যাম্প করছে লোকজন খুব প্রেশান হাল এই রুকু অবস্থায় কেমনে থাকে এতক্ষণ চৌধুরী আপনি কি ক্যাম্প করলেন আমাদের কোমর ভেঙে দেওয়ার মতো অবস্থা কি করো বাবা তোমরা ক্যাম্প করতে বলো মুক্তি সবরা মানা করে ক্যাম্প করতে ক্যাম্প মানে দাঁড়ানো আর কি মুক্তি ছড়া মানা করে তোমরা কেম না হলে মানো না কি করো আমি মাঝামাঝি করলাম তোমাদের রক্ষা পায় মুক্তি শব্দটা করেছে নিষেধ এটা রক্ষা পায় এই জন্য আমি একদম পুরো বসলামও না দাঁড়াইলামও না রুকু করলাম পরে তারাও আসছে এই কি আমার দরকার নেই আপনি বসে বসে দূর পড়াই দিয়ে আমাদের কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা এই যে মন গড়া তরিকে আমরা করতেছি করতে কোনো সব নেই আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মত তাদের মর্জি মোতাবেক করতে হবে আপনার মর্জি মতো না আপনার বুঝ মতো না তাহলে শরিয়ত হবে না আপনি আশেখা রসুল হবেন না বেদাতি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা প্রত্যেকটা কাজ রসুলের তরিকে করো তুমিও মানুষ তোমার রসুলও মানুষ তোমার যত চাহিদা আছে তোমার রসুলেরও চাহিদা ছিল তিনি এই চাহিদাগুলো যেভাবে পূরণ করছে তুমি ওইভাবে পূরণ করো তাহলে তোমার সব কিছু বাধা হয়ে যাবে রসুলের তরিকা খাও রসুলের তরিকায় ঘুমাও রসুলের তরিকায় বাথরুমে যাও রসুলের তরিকায় বাজারে যাও রসুলের তরিকায় বিবির কাছে যাও রসুলের তরিকায় বাচ্চাদেরকে আদর করো রসুলের তরিকায় ব্যবসা করো ব্যবসার তরিকা আল্লাহ রসুল বলে দিতেন হাদিসে পরিষ্কার লিপিবদ্ধ তাহলে আপনার সব কিছু ইবাদত হয়ে যাবে পেশাব করতে গেলেন বাম পাও দিয়ে ঢুকলেন মাথা ডেকে স্যান্ডেল পরে সেটা ইবাদত হয়ে গেল এটুক চাইছেন কিন্তু দুঃখজনক আমাদেরকে বলা হয়েছিল ওলামা কেরার পক্ষ থেকে যে তোমরা ইংরেজি পড়ো কিন্তু ইংরেজ হয়েও না ইংরেজি পড়ো দুনিয়া হাসিল করার নিয়েতে ইংরেজদেরকে দাওয়াত দেওয়ার নিয়েতে ইংরেজি পড়ো ইংরেজি পড়ো ইংরেজ হয়েও না তার মানে তাদের চালচলন গ্রহণ করো না ভাষা শেখা অনুমতি আছে তাদের চাল চলন গ্রহণ করা নিষেধ তাদেরটা গ্রহণ করতে গেলে আপনার রসুলটা বাদ দিতে হবে একসাথে তো দুটো হয় না একসাথে তো দুটো করা যায় না আপনার চেহারা রসুলের মতো বানাইবেন আবার ইংরেজের মতো বানাইবেন তা তো হয় না ইংরেজের চেহারা তো ফুটবল তো ফুটবল বানাইবেন আর রসুলের চেহারা বানাইবেন তো একসাথে কেমনে হবে এটা হবে না ইংরেজ মেয়েরা কোনো অলঙ্কার পরে না আমাদের মেয়েরা ইংরেজি পড়ার সুবাদে এরা সব খ্রিস্টান মহিলা হয়ে গেছে এরা কোনো অলঙ্কার পরে না অথচ আল্লাহ রসুল একটা মহিলার হাতে মেহেন্দি লাগানো ছিল না পর্দার আড়ালে ছিল হুজুর তাদেরকে নসেদ করতেছিলেন কেমনে পর্দার নিচ দিয়ে তার হাতটা দেখা গেছে হুজুর বলেন আমি কি পুরুষের হাত দেখতেছি না মহিলার হাত দেখতেছি মেহেন্দি লাগায় নাই তাই আল্লাহ রসুল নারাজ হইলেন যেটা কি পুরুষের হাত না মহিলার হাত আর আমাদের স্কুল কলেজে পড়ুয়া মেয়েদেরকে দেখলে কি করতেন তোমরা মুসলমানের মেয়ে না খ্রিস্টানের মেয়ে পুরা চালচলন খ্রিস্টান অলঙ্কারটা পর্যন্ত করতে রাজি নেই এই পরিমাণ খ্রিস্টানদের অন্ধ অনুকরণ আমরাও করতেছি আমাদের মেয়েরাও করতেছে এই ব্যাপারে হাদিস আসছে আল্লাহ রসুল বলেন এক জামান আসবে আমার উম্মত এহুদি খ্রিস্টানদেরকে এক এক হাতের মধ্যে অনুসরণ করবে এক এক বিঘাতের মধ্যে অনুসরণ করবে জেরান ফি জেরাইন শিবরান ফি শিবরিন এইভাবে অনুসরণ করবে এবং সেই হাদিতে আছে যে ইংরেজরা ইংরেজরা মায়ের সাথে ব্যবচার করলে আমার উন্মত তাই করবে ইংরেজরা কোন শিয়ালের গর্তে যদি ঢোকে আমার উন্মত ঢুকবে ইংরেজ যখন ঢুকছে তাহলে এখানে ঢুকার মধ্যে কামিয়াবে কি কামিয়াবি তা বোঝার চেষ্টা করবে না এত অন্ধ হবে এত অন্ধ হবে যে এই ইংরেজে শেয়ালে গর্তে ঢুকলো এর মধ্যে কি কামিয়াবি আছে বুঝি আগে সত্যি কামিয়াবি থাকে আমিও শেয়াল হই বুঝতে রাজি নেই ইংরেজ ঢুকছে তাহলে কামিয়াব আছে আরে বাবা কি কামিয়াব এই পরিমাণ অন্ধ হবে আল্লাহ রসুল বলে দিয়ে গেছে আমাদের ব্যাপারে আজকে তাই দেখেন প্রত্যেকটা কাজে রসুলের সুন্নতকে আমরা জবাই করতেছি আর খ্রিস্টানদের সুন্নতকে চালু করতেছে রসুল্লার সুন্নত জবাই করতেছি আর খ্রিস্টানদের সুন্নতকে তরিকাকে চালু করতেছি আমাদের বডির মধ্যে আমাদের বিবির মধ্যে বাচ্চাদের মধ্যে ঘরের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে কালকে আমার কাছে এক লোক আসছে এক মাল্টি লেভেল মার্কেটিং এর এক অফিসার যে হুজুর এটা হারাম কেন এই ব্যাপারে একটা বাংলাতে বই ছাপানো হয়েছে এটা পড়েন এটা হারামের দশটা কারণ আছে এগুলো বুঝেন আগে পড়েন তারপরে না বুঝলে আমার কাছে আসেন আমি তাকে সহজে বুঝেলাম যে এই ব্যবসাটা কে আবিষ্কার করছে এটা কাফেররা আবিষ্কার করছে হয় সিনের কাফেররা না কোরিয়ান কাফেররা কোনো না কোনো কাফেররা এই সমস্ত মাল্টি লেভেল মার্কেটিং তারা আবিষ্কার করছে ডেস্টানি তারা আবিষ্কার করছে তারা যখন আবিষ্কার করলো তা আপনি কিভাবে আশা করেন যে রসুলের শরিয়ত মোতাবেক হবে এটা কাফেররা কি রসুলের শরিয়ত জানে কাফেরা রসুলের শরিয়ত জানে সেই শরিয়ত সামনে রেখে এগুলো আবিষ্কার করছে সব জুয়া আপনি মাল কিনবেন আর দুজন সদস্য আনবেন সেখানে লাভ পাবেন সব তো জুয়া এক এক নামে মানে জুয়া খেলে তো ওটা বদনাম হয়ে যায় তো শাড়ি বদল করে আবার আসে একই জিনিস বদনাম হয়ে গেল অনেক মানুষ শোষিত হলো বঞ্চিত হয়ে গেল তো ওই নামে আর করবে না আর একটা নাম দিয়ে আসবে জিনিস কিন্তু একটা জিনিস একটা শাড়ি বদল করছে আর আমরা বোকার দাম আমাদের ওইটা ধোকা দিয়েছিল এটা দিবেন এটা ঠিক আছে যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে আসলো আচ্ছা আমাদের দেশ নিয়ে নিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাড়ি বদল করে আবার এনজিওর নাম দিয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য এবং সেবা করার জন্য আসছে একই মহিলা শুধু শাড়ি চেঞ্জ করছে শুধু শাড়ি চেঞ্জ করছে এখন আমরা আমাদের জ্ঞান গরিমা এত কম যে আমরা বলছি ওইটা ভিন্ন এটা ভিন্ন ওইটা ভিন্ন এটা ভিন্ন ওইটা খারাপ ছিল আমাদের দেশ দখল করে দুইশো বছর আমাদের গোলাম বানায় রাখছিল ওইটা খারাপ কিন্তু এরা তো আমাদের শিক্ষা দিতে আসছে এরা তো আমাদের সেবা করতে আসছে আমাদের বাড়ি বাড়ি টয়লেট বানাই দিচ্ছে কি সুন্দর কিন্তু মাথা নেই যে একই মহিলা শাড়ি বদল করে আসছে আমরা বিশ বছর ধরে চিল্লাইতেছি ভাই ওই একই জিনিস আবার আপনার স্বাধীনতা নিয়ে যাবে বিশ বছর ধরে আমি বয়ান করতেছি আমার কলম চলতেছে যেটা ভোট ভোট ব্যাংক এরা একসময় ইলেকশন করবে এবং এদের প্রতিনিধি পাশ করবে একদিন এদেরকে ভোটের অনুমতি দেওয়া হবে আগে কিন্তু হয় নাই এই সরকার কিন্তু অনুমতি দিছে আপনারা জানেন কিনা আমি জানি না এই সরকারের আগ পর্যন্ত এদের ইলেকশন করা অনুমতি ছিল না কিন্তু এই তো আমি যেটা কইছি বাস্তবায়ন হয়ে গেছে এই সরকার এনজিওদেরকে ভোটের অধিকার দিচ্ছে এরা যে এলাকাতে দাঁড়াবে সে এলাকায় কোনো পার্টি পাস করতে পারবে না এখন যারা ময়দানে লাফালাফি করতেছে এনজিওদের ওখানে যে লিকচার দিচ্ছে সব আউট হয়ে যাবে যে পার্টি হোক এদের সামনে কেউ টিকবে না এরা মানুষকে সুবিধা দিচ্ছে আমাদেরকে ভোট দিতে হবে তোমাদের ঋণ ডবল করে দেব সব পাবলিক এদেরকে ভোট দিবে দিলে আমাদের দেশীয় নেতা পার্টি নেতা যা আছে সব বঙ্গোপসাগরে ভাসে চলে যাবে এরাই যে খাল কেটে কুমির আছে এটুক বোঝার মতো মাথা এদেশের কোন রাজনৈতিক নেতার নেই যে আমরা খাল কেটে কুমির নিয়ে আসছি এরাই একবার এদের দখল করছিল বহু রক্তের বিনিময় এদের তাড়ানো হয়েছিল হয়ে এদের স্বাধীন হয়েছিল সাতচল্লিশ এখন একশো বছর যায় নাই আবার তারা বিনা যুদ্ধে সংসদে আসবে আসে এদেশ আবার দখল করবে বিনা যুদ্ধে কোনো যুদ্ধ করা লাগবে না সব পার্টি আউট সব পার্টি আউট দুই একটাকে বসায় রাখবে মির্জাফর দুই একটাকে বসায় রাখবে তুমি মির্জাফর হিসেবে গদিতে বসে থাকো কিচ্ছু বলবা না গদির শোভা শোভা শোভা বর্ধন করো হাতির দাঁত আমরা চালাবো মীর জাফরকে যেভাবে বসায় রাখছিল এরা বসায় রাখবে ক্ষমতা তাদের কাছে তো বিশ বছর আগের থেকে বলতেছি এরা ভোট ভোট ব্যাংক হবে কেউ মানে নাই না ওদের তো ভোটার অনুমতিই নেই কোন ইংরেজি শিক্ষিত লোকের বানাইতে পারে নাই দেশের কল্যাণে আসছে আপনারা এদের বিরুদ্ধে কথা বলেন কল্যাণে আসছে আপনি হারাম দিয়ে আরাম আদর করবেন সুদভিত্তিক লোন দিচ্ছে সুদভিত্তিক লোন মানে আল্লাহর সাথে যুদ্ধ করা আল্লাহর সাথে যুদ্ধ করে দেশের কল্যাণ করবেন কখনো সম্ভবপর না আমরা গায়েব জানি না কিন্তু আমাদের কাছে কোরআন আছে আমরা ইহুদ খ্রিস্টাদের পলিসি তাদের দুরবসন্ধি তাদের ষড়যন্ত্র আমরা বুঝি আপনি ইহুদিদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছেন আপনি বুঝবেন না এটা আপনি ইংরেজি শিক্ষিত আপনি তাদের ফ্যাক্টরিতে তৈরি হয়েছেন আপনার মাথায় তাদের ষড়যন্ত্র আসবে না তাদের ষড়যন্ত্র বুঝতে হলে আপনাকে কোরআন বুঝতে হবে আমরা গায়ের জানি না কোরআনে সব বলা সব বলা আমাদের সরকাররা এক একজন ভাষণ দেয় কি আমাদের পিরিয়ডে এদেশে এত এনজিও আসছে বিগত কোন সরকারের সময় এত এনজিও আসে নাই একজন প্রধানমন্ত্রী ভাষণ দিল আমি মাথায় হাতে বসে থাকলাম জানলা প্রধানমন্ত্রীর আকল যদি এই হয় তো সেই দেশে বাস করাও গজব সেই দেশে বাস করাও তো যায় নেই এইরকম অথর্বরা যদি প্রধানমন্ত্রী হয় সে খাল কেটে কুমির আনছে তার উপরে সে কৃতিত্ব বয়ন করতেছে আমি উনিশশো ছিয়াশিতে একটা বই লিখছিলাম বাংলাতে সেই বইতে লিখছিলাম যে আরবের বুক ফিরে যেমন ইসরায়েল কায়েম করা হয়েছে ইহুদি রাষ্ট্র বাংলাদেশের বুক ফিরে আর একটা ইসরায়েল বানানো হবে উনিশশো ছিয়াশিতে বইতে লিখছিলাম সেই বই এখনো অনেকের কাছে আছে যেদিন শুনলাম সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে সেদিন বললাম ছিয়াশিতে লিখছিলাম এই আজকে এটা বাস্তবায়ন হল বাংলার মুখ ছেড়ে যে ইসরায়েল করা হবে কায়েম করা হবে আর জাপান পর্যন্ত আমেরিকা তার রেঞ্জের মধ্যে নিয়ে আসবে সেই ব্যবস্থা হয়ে গেল সেই ব্যবস্থা নতুন ইসরায়েল কায়েম করার ব্যবস্থা হয়ে গেল ছিয়াশি দিন লিখছি কত বছর হয়েছে এখন আছে সেটা বাস্তবায়ন হলো এইভাবে একটা পর একটা গজব আমাদের ঘরে নাজেল হয়েছে কেন আমাদের গুনাহের কারণ আমাদের গুনাহের কারণ আজকে মুসলমানদের চুল খ্রিস্টানদের তরিকা চেহারা খ্রিস্টানদের চেহারা বল লেবাস টাকনু ঢেকে টাকনু ঢেকে লেবাস খ্রিস্টানদের লেবাস চেয়ার টেবিল না হলে খাওয়া সুবিধা হয় না খ্রিস্টানদের তরিকা আল্লাহ রসুল তো ফলরে বসে খানা গেছে দেশ পরিচালনা খ্রিস্টানদের তরিকা ব্যবসা বাণিজ্য সব খ্রিস্টানদের তরিকা এই যে মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গায় আমরা খ্রিস্টানদেরকে ফলো করে রাখছি এই জন্য একটা ব্যাপারটা গজব না নাজল হয়েছে আজকে দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে গেছে তারপরে এক শিক্ষানীতি তৈরি করা হয়েছে কাদের পয়সায় করা হলো কাদের টাকায় করা হলো দেশের কেউ পড়েও দেখছে কিনা তাও করতে পারেন না আমি শিক্ষানীতিতে কি লেখা আছে যদি আমার জিজ্ঞেস করা হয় যে আপনারা কেউ পড়ে দেখছেন কেউ পড়ে দেখেন খালি করা হুজুরা চিল্লা কেন এদেরকে আমরা ইলেকশন করে পাঠাইছি এটা কায়েম করুক দেখি কি হয় আরে দেখি কি হয় পাশ করার পরে কি করবেন আপনি পাশ হয়ে গেলে তো গেল দেশ ধ্বংস হয়ে গেল আপনি পড়ে দেখেন কি লেখা আছে সেখানে সেখানে লেখা আছে যে এই শিক্ষার্থীদের ভিতরে লেখা আছে যে আমাদের ছেলে মেয়ের ভিতরে এই পরিমাণ যোগ্যতা দিতে হবে যেন যে কোনো সমস্যার সমাধান তারা বাইবেলের ভিত্তিতে দিতে পারে যে কোনো সমস্যার সমাধান আমাদের ছেলে মেয়েরা যেন বাইবেলের আলোকে বাইবেলের আলোকে যে কোনো সমস্যার জন্য সমাধান দিতে পারে এটা এই শিক্ষানীতিতে লেখা আছে তাহলে কি বোঝা গেল খ্রিস্টানরা কিছু লোকের খরিদ করছে তারা এ দেশটাকে ভবিষ্যতে যাতে খ্রিস্টানদের দেশ বানানো যায় ওর পলিসি কিভাবে করা যায় ওইটা মাথায় নিয়ে এটা তৈরি করছে আরে এটা লিখলো কেন এটা লিখলো না কেন যে আমাদের ছেলে মেয়েরা যে কোনো সমস্যার সমাধান যেন কোরআন শূন্য ভিত্তিক দিতে পারে আমরা এইভাবে এই সিলেবাসটা তৈরি করে দিলাম এটা লিখতো কিন্তু এটা লেখে নাই কোরআন শূন্য ভিত্তিক সিলেবাস সমাধান দিবে এর কোনো কথা ওই সিলেবাসের মধ্যে ওই শিক্ষানীতির মধ্যে নেই লেখা আছে বাইবেলের আলোকে বাইবেলের আলোকে যেন আমাদের ছেলেবেলেরা যে কোনো সমস্যার সমাধান দিতে পারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ভবিষ্যতে একটা খ্রিস্টান রাজ্য বানানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে তাহলে আলমদের চিল্লাচিল্লি করা কি ভুল হয়েছে না ঠিক হয়েছে কিন্তু প্রত্যেকটা পাবলিক জানতো যে আমার ছেলেকে বাইবেল পড়ানো হবে যাতে সে ভবিষ্যতে বাইবেলের ভিত্তিতে সব সমস্যার সমাধান দিতে পারে তো কোন মুসলমান সমর্থন দিবে এটা ওদিক দিয়ে চিটাগান চলে গেল ওদিক দিয়ে এনজিওরা ভোটের অধিকার পাইল ইলেকশনে দাঁড়াবে ওদিক দিয়ে সিলেবাস আসতে যায় খ্রিস্টান রাজ্য তৈরি করার কি হলো এটা সব মিলে এটা কিসের খিচুড়ি হলো দেশ দুই টুকরা হয়ে গেল এনজিওরা ইলেকশন করতে আসতেছে ওরা সংসদে চলে যাবে বিনা যুদ্ধে এদের দখল করবে সিলেবাস আসতেছে আপনার ছেলে পেলে বাইবেল মুখস্থ করবে বাইবেল সিলেবাসে থাকবে ওখানে লেখা আছে কারণ বাইবেলের আলোকে সব সমস্যার সমাধান দিতে হবে কোরআনের কথা লেখা নেই এখন বুঝছেন এই যদি একটা দেশের হালাত হয় তো সেই দেশে আমরা কিভাবে ইসলাম নিয়ে টিকে থাকবো এই জন্য ইসলাম বুঝতে হবে নিজে বুঝতে হবে অন্যকে দাওয়াত দিতে হবে জনগণকে ইসলামের পক্ষে তৈরি করতে হবে জনগণ যদি দাঁড়ায় দেয় আমরা কত হুজুর চিল্লাইলে কি হবে কারে কটা মোল্লা চিল্লাইতে দাও কটা মোল্লা চিল্লাইতে দাও আর নগুলুনে জেলে ঢুকায় রাখো কটা নিয়ে জেলে ঢুকায় রাখো তৈরি হইতে হবে পাবলিকের যে আমরা দেশ খ্রিস্টানদের দেশ বানানো হবে আমরা কখনো অনুমোদন করব না জনগণ যদি দাঁড়ায় দেয় এক সেকেন্ডে বাতিল হয়ে যাবে এক সেকেন্ডে এই নাস্তিক মার্কা খ্রিস্টান মার্কা শিক্ষানীতি বাতিল হয়ে যাবে কিন্তু পাবলিক তো জানেই না এরা ব্যবসা করেই চলছে কেউ চাকরি করেই চলছে সরকারের কর্মকর্তাও জানে না যে এই কয়টা নাস্তিক কি সিলেবাস তৈরি করলো কি শিক্ষা নিয়ে তৈরি করলো ওদেরকে জিজ্ঞেস করেন ওরাও জানে না এমপি গুলো মন্ত্রী গুলো জিজ্ঞেস করেন যে লেখা আছে জানেন না আমি তো জানি না তো মন্ত্রীকে জিজ্ঞেস করেন হেও জানে না খবর নেই কারো এটি দিয়ে সব পাশ হয়ে যেতেছে গ্রামগঞ্জ পর্যন্ত কমিটি হয়ে গেছে এই শিক্ষার্থীদের পক্ষে গ্রামগঞ্জ কমিটি হয়ে গেছে এটা দাবি করতে হবে যারা বিরুদ্ধে করে তাদেরকে বোঝাও এবং কোন ছেলে এইট পড়ার আগে সে স্কুল ত্যাগ করতে পারবে না এইট পড়ার আগে ত্যাগ করতে পারবে না ত্যাগ করলে তোমরা যাই তার গার্জিয়ানকে ধরে আনবা এইট পড়ার আগে স্কুল ত্যাগ করতে পারবে না তাহলে হাফেজ হবে কবে হ্যাঁ এইট পড়া আগে তো প্রাথমিক শিক্ষা ছিল ফাইভ পর্যন্ত এরা নিচে এইট পর্যন্ত এটা পড়ার আগে কেউ সরতে পারবে না তো হাফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল পয়লা চান্সেই এইট পড়তে পড়তে তো সে বালেগ হয়ে যাবে বালেগ হয়ে গেলে তখন তার হেমজ করার বয়স নেই তখন তো হেমজ করার বয়স থাকবে না আলেম বানানো বয়স থাকবে না এই একটা দিয়ে তো আলেম বানানো হাফেজ বানানো বন্ধ হয়ে গেল কি আইন হলো এর জন্য গ্রামগঞ্জ পর্যন্ত কমিটি তৈরি হয়ে গেছে এই অবস্থা এই জন্য ভাই ইসলাম কি জিনিস রসুলের সুন্নত কি জিনিস এগুলো বুঝতে হবে এবং আমরা খ্রিস্টানদের অনুসরণে অন্ধ হয়ে গেছি এই অন্ধত্বের মোহ কাটতে হবে কেটে সুন্নতের রাস্তা আসতে হবে ইহুদি খ্রিস্টানদের তরিকা থাকতে হবে রসুলের তরিকা আসতে হবে খালি একা আসলে হবে না অন্যদেরকে দাওয়াত দিতে হবে সেই দাওয়াত দেওয়ার জন্য এই রবিউল আওয়ালে একটা মাস আপনি সেরাত মাহফিল করে দিলেন এতে হবে না এতে হবে না আমি বারবার বলে থাকি মিলাদুল নবী রসুলের জন্মের আলোচনা কিভাবে তিনি জন্ম নিয়েছিলেন এটা আলোচনা করা বরকতের জিনিস এখানে অনুসরণীয় কিছু নেই এখানে অনুসরণীয় কিছু নেই বরকতের জিনিস কি অনুসরণ করবেন রসুল যেভাবে জন্ম নিয়েছিল ওটা শুনে আপনি সেভাবে জন্ম নিতে পারবেন হ্যাঁ কি অনুসরণ করবেন রসুলের মায়ের কোনো তকলিফ হয় নাই তো এটা অন্য মানুষ আপনি জন্ম নেবে যে তার মায়ের কোনো তকলিফ হবে না কোনো কষ্ট হবে না রসুলের জন্ম একটা নূর বের হয়েছিল যে নূরে বুসরা পর্যন্ত নজরে আসছিল না কি অনুসরণ করবেন আপনার জন্মসা নূর বেরোবে রসুলের জন্মের সময় কিসরার রাস্তার সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছিল কতগুলো গম্বুজ ভেঙে পড়ছিল আপনার জন্মের সময় পারস্যের ওখানে রাস্তার সাথে ভূমিকম্প হবে এখানে অনুসরণের কিছু নেই এটা বরকতের জন্য আলোচনা করতে পারেন মিলাদের আলোচনা বরকতের জন্য করতে পারেন এখানে আপনার আমার অনুসরণ করার কিছু নেই অনুসরণ সিরাজ নবদ প্রাপ্তির পরে তিনি উম্মদকে যে তালিম দিচ্ছেন ওটাকে সেরাত বলা হয় মানে যা বলে গেছেন ওটা সব অনুসরণীয় সব করণীয় ইমান ঠিক করো এক নম্বর কাজ ইমান ঠিক করো কোরআন সহি করো নামাজ সহি করো হালাল হারাম বুঝো বাপমার হক জানো বিবি বাচ্চার হক জান এইগুলো শিখতে হবে এইগুলো হল সিরাত সিরাতের আলোচনা জরুরি কাজেই তো শুধু রবিউল আওয়ালে করবেন এটা গলত তরিকা আলোকসজ্জা করবেন অগ্নি পূজকদের অনুকরণে গলত তরিকা অডিও ভিডিওর বক্তা নিয়ে আসবেন হারাম কাজ করেনা বক্তা আপনি কি সিরাপ কায়েম করবেন যে বক্তা হারামে লিপ্ত এর থেকে আপনি কি সিরাপ শিখবেন যে বক্তা চুক্তি করে টাকা নেয় আরাম পয়সা চুক্তি করে নেয় এর থেকে আপনি কি সেরাত শিখবেন কি সেরাত শিখবেন আল্লাহ বক্তা আনতে হবে এবং বারো মাস সিরাতের আলোচনা হবে এই জন্য আমি বলে থাকি মেলাদের আলোচনা নিষেধ না করেন বরকতের জন্য করেন মেলাদের আলোচনা কিন্তু সেরাত করতে হবে এটা মুক্তাফার করেন সামান্য করেন ওটা আলোচনা করার লম্বা ওটা আলোচনা করা ফরজ ওটা কোরআনের তকসিম তাহলে দুটা যদি কেউ করে জন্মের কিস্তাও কইল আর আসলে আদর্শ বয়ন করলো ভালো বা শুধু সেরাদের আলোচনা করেন এটাও কোনো নিষেধ না ভালো ফরজ গুলো জানলেন শুধু সিরাতের আলোচনা বারো মাস শুধু রবিউল করলে হবে কিন্তু কিন্তু শুধু মেলাদ আলোচনা করবেন এটা গলত তরিকা মেলাদ সেরাত দুটা করেন না শুধু সেরাত করেন এগুলো ঠিক আছে শুধু মেলাদ জন্মের কিস্তা পালাম্মা তাম্মামিন হামলি এটা গলত এখানে অনুকরণীয় কিছু নেই আপনি রসুলের কোন আদর্শ জানতে পারলেন না এটা গলত তরিকা কেন করা হয় এক শ্রেণীর লোক এটা করে তাদেরকে পিটাইও আপনি সিরাতে আলোচনা নিতে পারবেন না তারা মিলাদ রসুলের জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন তাদের তরিকায় যে কোনো বিপদ নিয়ে নেবেন মিলাদ দেন মশলা মাসাল কিছু জানে না যা নিয়ে যাবেন তার সমাধান একটাই মিলাদ ফরিদপুর এক ইমামের কথা শুনছিলাম একটা ফতোয়া জানতে তিন তালাকের তিন তালাক দিলে বউ হারাম হয়ে যায় দুই তালাক দিলে কি হয় তাও জানে না এক তালাক দিলে কি হয় তাও জানে না আমার কাছে আসছিল তার বিরুদ্ধে ফতোয়া নিতে কাকরাইল এক মুরব্বী কাকরাইল এক মুরব্বী সেই আলমের বিরুদ্ধে ফতোয়া নিতে আমার কাছে আসছে কি করা যায় হ্যাঁ সে করে গিয়ে যেহেতু তিন তালাকের ফতোয়া জানে আর কিছু জানে না আর তার লাশ খুব বড় ওই মামের লাশ খুব বড় এখন যেই তালাক দিয়ে যায় যেমনি হোক তাকে দিয়ে তিন তালাক স্বীকার করায় সে ওদের স্বীকার না করে পিটাইতে পিটাইতে শোয়াই ফেলে তিন তালাক স্বীকার করতে না বলে তো সে ফতোয়া দিতে পারতেছে না ও তো দুই তালাকের ফতোয়া জানে না এক তাও জানে না কারণ তেমনিও পরে পিটায় পিটায় যখন তিন তালাক স্বীকার করে তখন সে ফতোয়াটা দেয় মুসারে ঠেকায় ঠেকাইতে পারে না বিরাট লাশ পিটায় তিন তালাক মানে এর ফতোয়া দিয়ে দেয় পর আমার কাছে ফতোয়া নিতে কাকার এক আমি তো তার ইমামতি ক্যান্সেল করে দিছি এত বড় জাহেল কেন ইমাম রাখছেন আপনারা আরে মুক্তি মুক্তি হলো কেমনে যে দুই তালাকের ফতোয়া কেমনে দিতে হবে জানে না এই যারা মেলাদের আলোচনা নিয়ে পড়ে থাকে এদের দুটা সমস্যা একটা সমস্যা হলো সিরাত সম্পর্কে রসুলের আদর্শ কি এই সম্পর্কে সে কোনো ধ্যান ধারণা রাখে না এলেন নেই পড়াশোনা করে নেই বকতে বকতে বক্তা হয়ে গেছে বক্তে বক্তে কি হয়ে গেছে বক্তা হয়ে গেছে এক মসজিদে খতিব নিচ্ছে জানলাম সে দাওয়ার সনদ দেখাইতে পারেনি সে আর বিশাল খতিব তার ওয়াজের ঠেলা কি দাওরা পাশ করার সনদ নেই অনেকে ওষুধ বেচতে বেচতে বক্তা হয়ে যায় এমনি বক্তা হয়ে গেছে আর সে কথিত এই তো দুনিয়ার হালাত আর কমিটির অবস্থা দেখেন যে দাওরা পাশে সনদ তো মাস তো থাকতেই হবে এরকম অন্য কথা তার সাথে এটাই নেই শুধু সে বক্তা হয়ে গেছে এটা তার ভিত্তি এইসব যদি লোকেরা কমিটির সদস্য হয় এই জাহেলরাই ক্ষতি হবে সব মসজিদে জাহেলরা ক্ষতি হবে যে গলাবাজি করতে পারে সে ক্ষতি হয়ে যাবে বুনিয়াদী শর্ত হল সে দাওরা পর্যন্ত পড়ছে বুখারি পড়ছে তার সনদ পেশ করবে এখন অন্য কথা এই সে দেখাইতে পারে নাই সে দেখাইতে অমুক মসজিদে কালেকশন করবে মাইক নিয়ে কালেকশন করে না ওটা পুরো সংসাপত্র নিয়েছে এলো তার সনদ আর এতে কমিটির লোকেরা খুশি হয়ে গেছে এরা কত বড় পন্ডিত কমিটি বানানোর চিন্তা করে এই হলো বর্তমান দুনিয়ায় শিক্ষিত লোকদের অবস্থা এই যারা মিলাদ মিলাদ করে এরা সিরাত সম্পর্কে কিছু জানে না আলোচনা করবে কেমনি জানতে তো হবে নিজের সিরাত কি রসুলের আদর্শ কি কোন ব্যাপারে তার আদর্শ কি তার এলেমেই নেই আর যদি সামান্য কিছু জানেও তাহলে এই জন্য বলে না ওটা বললে এক নম্বরে সে ধরা পড়ে কথার কথা সে বায়ন করলে রসুলের সেরা চলে এই তিনি আল্লাহর রাস্তায় মানুষকে দিন শিখাইতেন বিভিন্ন এলাকায় যাইতেন আর বলতেন আমি তোমাদের থেকে বিনিময় নিব না বিভিন্ন এলাকায় যদি দাওয়াত দিতেন বলতেন তোমাদের থেকে কোনো বিনিময় আমি নিব না আমার বিনিময় আমি আমার আল্লাহ থেকে নিব এলো রসুল সিরাত সেটা কইলে এই তো ধরা পড়ে আপনি তো যেখানে ওয়াজ করতে যান চুক্তি করে যান সিরাত বয়ান করলেন যে ওনারা ওয়াজ করার সময় বিনিময় নিতেন না আর আপনাদের দশ হাজার টাকা না দিলে যান না তো রসুলের সেরাতের সাথে আপনার তো কিছুই মিলল না আপনি কার ওয়ারেস হয়েছেন রসুলের হয়েছেন না ইবলিসের ওয়ারেস হয়েছেন যেটা বয়ান করবে এই ধরা খাবে যদি রসুলের নামাজের একান্ন শূন্য যদি বয়ান করে তো তার নামাজে এগারোটাও নেই আপনি কি সুন্নত বয়ন করলেন একটা তো রসুলের শূন্যের সাথে মিল নাই বললেন রসুল এইভাবে হাত তোলে আপনি এমনি তোলেন এই আর এক মুশকিল এই আর এক মুশকিল হয়তো তার এলেমে নেই আর যার দু চারটে জানে ওটা কইতে গেলে তার রাত ফাঁস হয়ে যায় তার ভক্ত সব ছুটে যাবে তারা আমাদের হুজুরের বয়ানের সাথে হ্যাঁ উনি তো বয়ান করেন রসুল সম্পর্কে ওই ওই বয়ানের সাথে তোরা নিজেরই কি নেই মিল নেই সব ভক্ত একদিনে ছুটে যাবে এই ডরে ওরা ওইদিক যায় না দরকার নাই এটা মিলাদ পড়াই দাও দুশো টাকা পাইলা এক প্যাকেট জিলাপি জিলাপি পাইলা পোলাবান খুশি এটা ভালো এটা আমরা সহজ বুদ্ধি পেয়েছে দুশো টাকাও পাইলো এক প্যাকেট জিলাপিও পাইলো আবার কোনো আমল করার দায়িত্ব নেই কারো কোনো আমল করার দায়িত্ব নেই মেলাতে তো আমলের কোনো দায়িত্ব নেই সবাই খুশি আর কখন আমাদের গালাগালি করে হ্যাঁ যে কোনো এসকে রসুল নেই সব এসকে রসুল ডিব্বা সে নিয়ে বসে রয়েছে আমাদের কোনো এসকে রসুল নেই সব ডিব্বা ওই দখল করে রাখছে বায়ন তো জানে না কারণ এই বয়ানে বসে আমাদেরকে গালাগালি করা ছাড়া ও হাবি বলা ছাড়া কোন পুঁজি নেই তার কাছে এ হল তাদের ইতিহাস আল্লাহ এই ইসলামের নামে মানুষকে গুমরা করতেছে ইসলামের নামে মানুষকে গুমরা করতেছে পাবলিক তো বুঝে না এই তো আসল না নায়কের রসুল পেয়ে গেছি আশেখের রসুল পেয়ে গেছি কিছুই নেই তার মধ্যে সুন্নতে গুমরা হয়েছে এই জন্য এলএম শিখতে হবে সিরাতের মাহফিল শুধু রবিউল আওয়ালে না বারো মাস করতে হবে কোরআন নিজের ভিতরে আনতে হবে অন্য ভাইকে দাওয়াত দিতে হবে এই উন্মতের বিশেষ দায়িত্ব অন্য ভাইকে দাওয়াত দাও এইভাবে যখন দিন কায়েম হয়ে যাবে এই শিক্ষানীতি বন্যা স্রোতের মতো বেঁচে চলে যাবে তা না হলে আমরা কয়টা হুজুর সিলাইলে কাজ হবে পয়লা এক টুকরো হবে বাংলাদেশ পরে দুই টুকরো হবে এশিয়ান হাইওয়ে যখন হবে না আবার দুই টুকরা হবে ওই হাইওয়ে এ পাশে এক টুকরা ওই পাশে আর এক টুকরা টুকরাই হইতে থাকবে হইতে হইতে সাথে বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে না দেশই থাকবে না এইগুলো রক্ষা করতে হলে ইসলাম মুসলমানিত্ব দেশের স্বাধীনতা এগুলো রক্ষা করতে হলে সবকিছুর গোড়া একটা সবকিছুর গোড়া একটা আমাদেরকে আল্লাহ রসুলের শূন্যতে ফিরে আসতে হবে শূন্যতার দাওয়াত দিতে হবে আল্লাহ দিন যখন আসবে তো বদিন একদম সয়লামের মতো সয়লাতে যে খড়কুটা আছে না ওইরকম বেঁচে চলে যাবে আল্লাহ দায়িত্ব নিয়েছেন অমাকার ও অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আল্লাহ সত্য উপলব্ধি করে আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দরকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী